গাছ গাছালি পাখ পাখালি বন বনানি ঝরনারাজি গাছ গাছালি পাখ পাখালি বন বনানি ঝরনারাজি গাছ গাছালি পাখ পাখালি বন বনানি ঝরনারাজি সুমধুর পাখির কুজ মঞ্জুরানো মন মাতানো মন জুড়ানো মন মাতানো দেখবে কি এমন একটি দেশ সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ গাছ গাছালি পাখ পাখালি বন বনানি ঝর্ণারাজি গাছ গাছালি পাখ পাখালি বন বনানি ঝর্ণারাজি সুমধুর পাখির কুজহ আপনারা শুনছেন চাঁদপুরের উদীয়মান সাংস্কৃতিক সংগঠন দীপ্তস্বর শিল্পী গোষ্ঠীর প্রথম অডিও অ্যালবাম স্বপ্নের দীপ্তস্বর সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ সোনালি রঙে মাঘ ভরা পাকা পাকা ঘাঙে কৃষকের মুখে হাসির ঝলক আনন্দ সবার প্রাণে সোনালি রঙে মার ভরা পাকা পাকা ধানে কৃষকের মুখে হাসির ঝলক আনন্দ সবার প্রাণে সোনালি রঙে মাঘ ভরা পাকা পাকা ধানে কৃষকের মুখে হাসির ঝলক আনন্দ সবার প্রাণে ধন্য হলাম মোরা ধন্য হলাম পে মোরা ধন্য হলাম পে মোরা এমন একটি গেশ সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ গাছ গাছালি পাখ পাখালি বন বনানি ঝর নারাজি গাছ গাছালি পাখ পাখালি বন বনানি ঝর নারাজি সুমধুর পাখির কুজ মন জুড়ানো মন মাতানো মন জুড়ানো মন মাতানো দেখবে কি এমন একে দেশ সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ সকালবেলা দক্ষিণা বাতাস প্রাণকে গায়ে ঢোলা গাছের গালে পাখির সুরে প্রাণটা হয় কলা সকালবেলা দক্ষিণা বাতাস প্রাণেতে দেয় দোলা গাছের ডালে পাখির সুরে প্রাণটা হয় উতলা সকালবেলা দক্ষিণা বাতাস প্রাণেতে দেয় দোলা গাছের ডালে পাখির সুরে প্রাণটা হয় উতলা ধন্য হলাম মোরা ধন্য হলাম পে মোরা ধন্য হলাম পে মোরা এমন সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ গাছ গাছালি পাখ পাখালি বন বনানি ঝড় নারাজি গাছ গাছালি পাখ পাখালি বন বনানি ঝড় নারাজি সমধুর পাখির উজয় মন জুড়ানো মন মাতানো মন জুড়ানো মন মাতানো দেখবে কি এমন এক দেশ সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ